অসীম দিগন্তে তাকালে মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে অসীম দিগন্তে তাকালে মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে হৃদয় সাগরে ওঠে তখনই ঢেউ তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে ও অসীম দিগন্তে তাকালে মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে অসীম দিগন্তে তাকালে মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে আকাশে ভেসে চলা মেঘের ভেলা হৃদয় সাগরে শুধু দেয় দোলা আকাশে ভেসে চলা মেঘের ভেলা হৃদয় সাগরে শুধু দেয় দোলা প্রতি ক্ষণে ক্ষণে মনে পড়ে তোমাকে প্রতি ক্ষণে ক্ষণে মনে পড়ে তোমাকে হৃদয়ের গহিম বাকে ও অসীম দিগন্তে তাকালে মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে অসীম দিগন্তে তাকালে মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে পূর্ব দিগন্তের সোনালি মায়া এ যেন তোমারই রূপের ছায়া পূর্ব দিগন্তের সোনালি মায়া এ যেন তোমারই রূপের ছায়া তুমি আছো প্রাণে থাকবে চিরদিন তুমি আছো প্রাণে থাকবে চিরদিন হৃদয়ের গহীন বাকে অসীম দিগন্তে তাকালেই মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে হৃদয় সাগরে ওঠে তখনই ঢেউ তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে ও অসীম দিগন্তে তাকালি মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে